আতা রহমতুল্লা আলাই হতে বর্ণিত যে জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তালাহু মনে করেন যে নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খাবে সে যেন আমাদের হতে দূরে থাকে অথবা তিনি বলেছেন সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে